यथा तरणमुनिसेचनेन तिप्पन्ति तत्स्कन्दभुजोपशाखा प्राणोपहारश्च यथेन्द्रियाणि तथैव सर्वर्हणनम् उच्युतेज्या यथा तररमुल्निसेचनेन प्राणोपहारश्च यथेन्द्रियाणि तथैव सर्व अर्हम् अर्हणनम् उच्युतेज्या শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল ভগবানকে কি এই জন্মেই লাভ করা যায় শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাতকে প্রশ্ন করা হয়েছিল ভগবানকে কি এই জন্মেতে লাভ করা যায় ছিল সরস্বতী ঠাকুর বলেছিলেন হ্যাঁ এই জন্মেই লাভ করা যায় ভগবানকে এই জন্মেই লাভ করা সম্ভব হয় যদি সদ্গুরুর চরণ আশ্রয় করে সর্বাঙ্গীনভাবে তার আজ্ঞা পালন রূপী গুরু সেবা করা যায় এইভাবে সদ্গুরুর অনন্য সেবা দ্বারা সদ্গুরুর অনন্য সেবা দ্বারা ইহ জন্মে এই জন্মেই ভগবত চরণ প্রাপ্ত হওয়া যায় কিন্তু বদ্ধজীবের পক্ষে প্রায় একটা অসম্ভব হয়ে যায় গুরুচরণ আশ্রয় করে সঠিকভাবে গুরুচরণকে গুরুচরণের তত্ত্বকে উপলব্ধি করা একান্তভাবে আশ্রয় গ্রহণ করা বদ্ধজীবের পক্ষে সম্ভব হয় না যদি হতো তাহলে এই জন্মে সদ্গুরু প্রাপ্তি যে জন্মে হলো সেই জন্মেই ভগবত লাভ ভগবত প্রাপ্তি হয়ে যায় আমি এ কথা আলেগো আলোচনা করেছিলাম সদ্গুরুচরণ প্রাপ্তি আর সদ্গুরুচরণের থেকে যেসব মন্ত্র আমাকে তিনি দেন কৃষ্ণ মন্ত্র বিষ্ণু মন্ত্র ভগবত সংক্রান্ত যে মন্ত্র আমাকে তিনি উপদেশ দেন যিনি সদ্গুরু সিদ্ধ মহাত্মা তার মন্ত্রের মধ্যেই কৃষ্ণ লুকিয়ে রয়েছেন তার মন্ত্রের মধ্যেই কৃষ্ণ লুকিয়ে রয়েছেন অর্থাৎ তিনি আমাকে যদি মন্ত্র উপদেশ করেন চরণে আশ্রয় দিয়ে মন্ত্র উপদেশ করেন তাহলে মন্ত্র উপদেশের সঙ্গে সঙ্গেই তিনি কৃষ্ণকে আমাকে দিয়ে দিয়েছেন মন্ত্র দেওয়া মানে কৃষ্ণকে দিয়ে দিয়েছেন কিন্তু বদ্ধজীব বদ্ধ অবস্থায় সেসব অনুভব করতে পারে না আর যতক্ষণ পর্যন্ত আমি পূর্বে উদাহরণ দিয়েছিলাম ভজন করতে করতে যতক্ষণ পর্যন্ত তার পরিপক্ক অবস্থা না আসে ততক্ষণ পর্যন্ত অনুভব করতে পারে না গুরুপদ পদ্ম আমাকে যে মন্ত্র দিয়ে দিয়েছিলেন সেইটি কৃষ্ণ এটা আমি এতদিন বুঝিনি যেই মন্ত্র সেই কৃষ্ণ এটা অনুভব করতে পারেনি বদ্ধজীব পারে না এই জন্মে ভগবত লাভের জন্য যে যে পদ্ধতির কথা আমি বিগত দিনেতে সময় সময় উল্লেখ করেছি যাদের মধ্যে সত্যি সত্যি ভগবানের কাছে ফিরে যাওয়ার ইচ্ছা ভগবানের নিত্য সেবায় ভগবানের নিত্য সেবায় যাদের যাওয়ার ইচ্ছা থাকে তারা অবশ্যই সেই সেগুলো পালন করবেন ছিল ধ্রুব মহারাজের সম্বন্ধে আজকে সকালে আলোচনা হচ্ছিল আমি যে শ্লোকের কথা প্রথমেই উত্থাপন করলাম সেটা একটু স্পর্শ করা ভালো শ্রী শ্রী নারদজি মহারাজ বলছেন যথা তরর মূল নিষেচনেন তিপ্পন্তি তৎস্কন্দ ভুজ উপশাখা প্রাণোপহারশ্চ যথেন্দ্রিয়াণী তথৈব সর্ব অচ্যুতে যা নারদজি মহারাজ বলছেন যেমন একটি বৃক্ষের মূলেতে একটি বৃক্ষের মূলেতে জলসেচন করলে সেই জল বৃক্ষের লতা পাতা শাখা পোশাখা বিভিন্ন জায়গায় ব্যপ্ত হয়ে যায় এবং সেই বৃক্ষে পরিপুষ্টি লাভ সম্ভব হয় কিন্তু বৃক্ষের ডাল পালায় পাতায় জল দিলে কোনো লাভ হয় না তত্ত্ব জল দিলে লাভ হয় না যেমন মূলেতে জল দিলে সর্বসমাধান হয়ে যায় সেরকম ভগবান বিষ্ণু ভুবনদ্রুম সকালেও বলেছি তার চরণে যদি কেউ ভক্তি লাভ করে তার দ্বারা সমস্ত জগৎ পরিতৃপ্তি হবে ভগবান বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণের কথা বলছি তার চরণের ভক্তি করলে সমস্ত কিছু হয়ে যায় কিন্তু সবার হৃদয়তে এ ধরনের দৃঢ়তা দেখা যায় না আমরা আসিল ধ্রুব মহারাজের দৃঢ়তা আজকে সকালে লক্ষ্য করলাম একটা পাঁচ বছরের বালক তাকে মা বলেছে পদ্মপলাশ লোচনের আরাধনা করো যত দুঃখ আছে সমস্ত একমাত্র তার আরাধনা করলেই সমাধান হয়ে যায় দুঃখ বলে কিছু থাকে না তিনি জঙ্গলে থাকেন এ কথা জেনে বাচ্চা ছেলেকে কি বলবে ইচ্ছে করেই বলেছে জঙ্গলে থাকে সে বাচ্চা মাকে না বলে তিনি জঙ্গলে চলে গেছেন ধো মহারাজ পাঁচ বছর বয়সে ছোট্ট বালক জঙ্গলে গিয়ে তিনি সেখানে ভগবানকে অন্বেষণ করছেন জঙ্গলে গিয়ে তিনি ভগবানকে অন্বেষণ করছেন আমাদের জীবনটা একটা সমীক্ষার মধ্যে আসা দরকার আমরা কি ভগবানকে প্রাপ্তির জন্য কোনো অন্বেষণ করছি কি না আমরা ভগবানকে প্রাপ্তির জন্য সত্যি সত্যি কোনো অন্বেষণ করছি কি না এ ধরনের একটা আত্মসমীক্ষা হওয়া দরকার তাহলে নিজের সঙ্গে নিজে ধোকাবাজি হয়ে যায় যখন সংসার ত্যাগ করে কই ত্যাগী হওয়ার চেষ্টা করেন তার পেছনে অনেকগুলো কারণ থাকে অনেকগুলো কারণ তার মধ্যে নরোত্তম সন্ন্যাস ধীর সন্ন্যাস ইত্যাদি কথার ব্যাখ্যা আমি সময় মতো করব কাকে ধীর সন্ন্যাস বলা হয় যাকে নরোত্তম সন্ন্যাস বলা হয় এইসব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাত যখন তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন সেই সময় সেই দিন যখন তিনি গঙ্গায় স্নান করতে যাচ্ছিলেন সব ভক্তদের নিয়ে সেই সময় রাস্তায় এই ব্যাখ্যাগুলো করেছিলেন অদ্ভুত ব্যাখ্যা তারপরে এসে দরজা বন্ধ করে যেমন রামানুজাচার্যের সন্ন্যাস গ্রহণ করেছেন রামানুজাচার্য সেরকমভাবে ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের যে ছবি আছে আলেখ্য তার থেকে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন অতিমত মহাপুরুষদের নকল করতে গেলে লোকে পুড়ে মরে আর সমালোচনা করতে গেলে ততোধিক পুড়ে মরে এর মধ্যে কোনো সমাধান নয় বিভিন্ন কারণে লোকে সংসার ত্যাগ করতে পারে তার মধ্যে কিছু কিছু বাস্তবিক কারণ আছে কিছু কিছু অলিক কারণ কোনো কারণ নেই আবার তারা সংসার ফিরে যাবেন আমরা দেখেছি সন্ন্যাস নিয়ে বেশ গ্রহণ করে কিছুদিন থাকলেন তারপর সেগুলো ফেলে দিয়ে আবার ঘরে চলে গেল প্রায় এরকম ধরনের অবস্থা দেখা যাচ্ছে জগতে ভিকিরির সংখ্যা বাড়ছে জগতে ভিকিরির সংখ্যা বাড়ছে সাধুর সংখ্যা বাড়ছে না এই জন্য শিল ভক্তিবিনোদ ঠাকুর অত্যন্ত দুঃখিত হয়েছিলেন চিন্তিত হয়ে পড়েছিলেন আমরা সমাজেতে ভিকারির সংখ্যা বাড়াতে চাইনি এটা আমাদের ইচ্ছা ছিল না আমরা ভারতবর্ষের যে গভীরতম আদর্শ সেই আদর্শতে ভগবানকে ভজনের জন্য চেষ্টা করবার জন্য সংসার ত্যাগ করে এসছি ভিকারির সংখ্যা বাড়ানো আমাদের উদ্দেশ্য ছিল না কিন্তু বর্তমানে এরম ঘটনা ঘটেছে সাধুর সংখ্যা বাড়ছে না খুবই চিন্তিত আর ধ্রুব মহারাজজি তিনি ক্ষত্রিয় ছেলে তিনি যে সংসার ত্যাগ করে এসছেন যখনই কেউ সংসার ত্যাগ করে আসে বা সংসার না ত্যাগ করেও যদি ভজনে অগ্রসর হওয়ার চেষ্টা করে তার লক্ষ্যটা যদি স্থির না হয় তার টার্গেট তার লক্ষ্য যদি স্থির না হয় তাহলে সে কোনোদিনই কৃতকার্য হতে পারবে না লক্ষ্য স্থির না হওয়া পর্যন্ত কেউ কোনোদিন কৃতকার্য হতে পারেনি আজ পর্যন্ত মানে যে লক্ষ্য খুব দৃঢ় ক্ষত্রিয়ের ছেলে প্রতিজ্ঞা করেছেন পদ্মপলাশ রসুনের সঙ্গে দেখা করবেন আর তার সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করবেন ব্যাস বাচ্চা ছেলে তিনি জানেন না সমস্যাটা কি না বাবার কোলে বসবো বাচ্চা ছেলে বাবা বসে রয়েছেন সিংহাসনে মায়ের কথাতে তিনি শুনেছেন চলে গেছেন সেখানে যেভাবে তিনি চেষ্টা করছেন একটা বাচ্চা ছেলে ভজনের কিছুই জানে না সে অন্বেষণ করছেন আমরা কৃষ্ণ অন্বেষণের জন্য সংসার ত্যাগ করেছি এটা ভুলে যাই এটা মনে থাকেন আমরা কৃষ্ণ অন্বেষণের জন্য সংসার ত্যাগ করেছি এ কথাটা আমাদের মনে থাকে না আমরা প্রথমে কৃষ্ণ অন্বেষণের জন্য সংসার ত্যাগ করেছি বলে মনে করি পরে কামিনী কাঞ্চন অন্বেষণ অর্থ বিভিন্ন রকম অন্বেষণে ব্যস্ত হয়ে পড়ি আর গোপিকারা গোপিকাগণ যখন শ্রী বৃন্দাবনেতে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান করেছিলেন গোপিকাগণ কৃষ্ণ অন্বেষণের জন্য বেরিয়ে পড়েছিলেন গভীর রাত্রে গভীর রাত্রেতে জঙ্গল থেকে জঙ্গলে তারা ঘুরছেন কৃষ্ণ কোথায় হা কৃষ্ণ হা কৃষ্ণ ভাগবতে বলছে কৃষ্ণ অন্বেষণ কিভাবে করতে হয় সেই গোপিকাগণকে দেখলে বোঝা যেত ভাগবতে বলছেন বিচিকিউর উন্মত্তক বধ বনাত বনম উন্মত্তের মতো জঙ্গল থেকে জন্মতে কাঁদছেন আর খুঁজছেন ভগবান কোথায় গাছপালা তুলসী হরিণ তাদেরকে দেখছেন তোমরা আমাদের কৃষ্ণকে দেখেছো এদিক দিয়ে গেছে এরকমভাবে আমাদের সাধক জীবনও ওই রকমভাবে কৃষ্ণ অন্বেষণ হওয়া দরকার কৃষ্ণ অন্বেষণ আমাদের ঠিক হয় না তাই জন্য প্রাপ্তিও হয় না ধ্রুব মহারাজ দৃঢ় সংকল্প করে এসছেন ভগবান চিন্তিত হয়ে পড়েছেন নারদজিকে বলছেন যাও বাচ্চা ছেলে কিছুই জানে না সে জঙ্গল ছেড়ে যাচ্ছে না নারদজি মহারাজ এসে তাকে বিভিন্ন রকম ভয় দেখালেন তুমি একটা ছোট ছেলে এখানে বাঘ ভাল্লুক সিংহ হিংস্র জন্তু জানোয়ার যখন তখন খেয়ে নেবে চলে যাও শিগগিরি আমি যাব না এখান থেকে আমি পদ্মপলা সরজনের সঙ্গে দেখা করে তবেই যাবো বেলের বাচ্চা তার সরলতা এত ভালো লাগছে শেষে নারদজি বললেন তুমি এক কাজ করো গং যমুনায় স্নান করে এসো যমুনায় স্নান করে আসবার পর তাকে কি করলেন ধু মহারাজকে তিনি মন্ত্র দান করলেন ওং নম ভগবতে বাসুদেবায় এইরকমভাবে মন্ত্র দেওয়ার পর যখন নারদজি মহারাজ চলে যাচ্ছেন ধ্রুবজি ধ্রুব মহারাজ বলছেন গুরুদেব একটু দাঁড়ান আবার কি হলো সত্য বলে দিলাম এইভাবে ভজন করবে বলে ভগ যার মন্ত্র আপনি দিয়ে গেলেন সেই পদ্মপলাশ লোচন তাকে দেখতে কেমন আমি কি করে তাকে চিন্তা করব তখন এসে সেখানে কিছু সুন্দর বর্ণনা করে দিলেন নারদজি মহারাজ बोलছেন সুন্দর বর্ণনা বলছেন এখানে প্রসাদাবি মুখম সসাদ প্রসন্ন বদনে ক্ষণম প্রসাদাবি মুখম সসাদ প্রসন্ন বদনে ক্ষণম সুনোসম সুভ্রবম চারুকপলম সুর সুন্দরম তরুণম রমণীয়াঙ্গম বরুণোষ্ঠিক্ষণাধরম প্রণতাশ্রয়নম নিম্নম শরণম করুণার্ণবম শিবাস্যাঙ্ক্যম ঘনশ্যামম পুরুষম বনমালিনম শঙ্খচক্রগদা পদ্মৈ রভিব্যক্ত চতুর্ভুজম किरीटीनं कुण्डलीनं केयूरोबलयान्वितम् कौस्तुभाभरणग्रीवं पीतकौसेयवाससं किरीटिं कुण्डलीनं केयूरबलयान्वितं कौस्तुभाभरणं ग्री কৌস্তুভাভরণ গ্রীবম পীত কৌশেয়বাসসম এইভাবে বললে তুমি হৃদয় পদ্মের মধ্যে হৃদয় পদ্মের মধ্যে সেই হরিকে তুমি পদ্মপলাশ লোচনকে তুমি দেখতে পাবে ভজন করতে থাকো নারদজি মহারাজ ভক্তি জগতের সর্বশ্রেষ্ঠ আচার্য তিনি যখন দেব মহারাজজিকে আশ্বাস দিয়ে গেলেন এটা করতে থাকো মন্ত্র তারপরে ভগবান তোমার হৃদয়ে দেশে তো দেখা দেবেন সদ্গুরু বৈষ্ণব এভাবে আশ্বাস দেন শিষ্যকে যে গুরুপাদ পদ্ম শিষ্যর হৃদয়তে আশ্বাস সঞ্চার করতে পারেন না ভগবত প্রাপ্তির জন্য উৎকণ্ঠা উৎসাহ যেটা রূপ গোসাইপাদ বলছেন উৎসাহ নিশ্চাত দজ্জা কর্ম প্রবর্তনাথ ইত্যাদি কথা বলেছেন কিন্তু আমরা এসব আলোচনা করি না আমরা অনেক বড় হয়ে গেছি তো এসব আলোচনা বন্ধ উৎসাহ না থাকলে নবনব উদ্যম এক একটা করে দিন যাবে মনে হবে কালকে আরও উদ্যমের সঙ্গে ভগবানকে আমি ডাকবো ভজন করব ভগবানকে প্রাপ্ত করব খুশি করব সেবা করব আমার জীবন সর্বস্ব দিয়ে দেব এগুলো গল্প কথা আমরা কিছু ড্রাই ফিলোসফি আলোচনা করতে বসি নাই অনেকে মনে করেন এরা পুরুষোত্তম মাস কার্তিক মাস আমরা কিছু দার্শনিক কিছু আলোচনা করব সময়টাকে কাটাতে হবে কিন্তু কিছু ড্রাই ফিলোসফি আলোচনা করতে আমি কখনোই বসি না সময় অপচয় করবার আমার সময় নাই নারজি মহারাজ কথা দিয়ে গেলেন তাকে তুমি মন্ত্র জপ করো বাবা भगवान के हृदय पद में लक्ष्य करते ओम नमो भगवते वासुदेवाय मंत्रेण अनेन देवस्व कुरियाद्रव्यमयीं बुध सपर्यां विविधर्द्रव्यर्देश कालो विभागवित् सलिलैः शुचिभिर्मल्लैर्वन्नैर्मूलोफलादिभिः सस्ताङ्कुरां सुकैश्चार्चित् তুলসা প্রিয়া প্রভম বল দেখো এই মন্ত্রের দ্বারা আনেন মন্ত্রেণ দেবস্য কোরিয়াদ্রব্যময়ী ভূত যারা বাস্ব বুদ্ধিমান তারা এই জগৎ থেকে ফল ফুল আদি দুব্য অঙ্কুর তুলসী এসব আহরণ করে ভগবানের অহর্নিশ পুজো করে থাকেন তুমি এর দ্বারা ভগবানের পরিচর্যা করো আর পরিচর্যা ভগবত যাবত্যহ পূর্ব সেবিতাহা তা মন্ত্র হৃদয়ের নৈব প্রযুঞ্জান মন্ত্রমূর্তয়ে এই ধ্যান করবে যত প্রকার পরিচর্যার বিষয় পূর্বে ভক্তগণ নির্দেশ করেছে পূর্বোক্ত দ্বাদশ অক্ষর মন্ত্রের দ্বারা তৎসমুদ এই মন্ত্রমূর্তি ভগবানের প্রয়োগ করবে করতে করতে দেখবে সেই মন্ত্রই যেই মন্ত্র সেই কৃষ্ণ এটা অনুভবের বিষয় হয় না গুরুপাদ পদ্মে যখন মন্ত্র দেন সেই মন্ত্র যদি সাধক জপ করতে করতে মন্ত্রের যদি স্বরূপ উপলব্ধি করতে না পারে তাহলে সেই মন্ত্র নিয়ে কি করলো যে মন্ত্র সে গুরুপাদ পদ্মের থেকে লাভ করল সেই মন্ত্রের দ্বারা সে জপ করতে করতে যদি মন্ত্রময় ভগবান যে ভগবানের যদি স্বরূপটাকে উপলব্ধি নাই করতে পারলো তাহলে সে মন্ত্র জপ করে সে কী করল সিদ্ধ হওয়ার মানেই হলো যদি কোনো সাধক জীবনে সিদ্ধ হয় সিদ্ধ হওয়ার অর্থই হলো সে গুরু প্রদত্ত মন্ত্রকে নিজের জীবনে সিদ্ধ করেছে অর্থাৎ সেই মন্ত্র তার কাছে রূপ ধারণ করে সামনে দেখা দিচ্ছে এগুলো সিদ্ধ মহাত্মারা আপনাদের বলবেন না গোপন কথা সাক্ষাৎ দেখতে পাবে সে মন্ত্র জপ করতে করতে মন্ত্র সামনে মন্ত্রের অক্ষরগুলো থেকে ভগবান দেখছে কামদেব সাক্ষাৎ কামদেব তার নখরাবিন্দু থেকে আরম্ভ করে চুল পর্যন্ত সব দেখতে পাচ্ছে কামদেব গোপাল দাঁড়িয়ে রয়েছেন কি অপূর্ব তার ভঙ্গি নখচন্দ্রিমা জ্যোতি সাড়ে চব্বিশ অক্ষর যে মন্ত্র বলা রয়েছে সেগুলো সময় মতো চৈতন্য চরিতামিতেতে এগুলো আছে এসব অপূর্ব গুপ্ত কথা ভগবানের অঙ্গ জ্যোতি চন্দ্রমা সাড়ে চব্বিশ চন্দ্রমা আছে কোথায় কোথায় সেটা সমস্ত সাধক কাম গায়ত্রী জপ করতে করতে সব দেখতে পাবে সমস্ত কিন্তু দুর্ভাগ্য আমাদের আগ্রহ নেই এইভাবে ভালো করে করতে বলেছেন ভজন এবং কায়েন মনসা বচসা চ মনোগতম পরিচর্যমান ভগবান ভক্তিমত পরিচর্যা এভাবে করতে থাকুন সেই ছেলে এবার ভজন শুরু করলেন ভজন শুরু করলে তার ভজনের দ্বারা দেবতারা অতিষ্ঠ হয়ে পড়ল ধ্রুবজ ধ্রুব মহারাজ যখন এক পদে পৃথিবীর ওপরেতে এক পদে এরম অঙ্গুষ্ঠ রেখে এরকমভাবে এক পা নিচে অঙ্গুষ্ঠ আর এক পাকে আরেক বাহুর সঙ্গে লিঙ্গন দিয়ে এবং সেখানে কি করছেন ভজন করছেন এরমভাবে জড়ো করে হাত ঊর্ধ্বমুখে এক পদাঙ্গুষ্ঠের দ্বারা পৃথিবী যদৈক যদৈক পা না স পার্থিবাত্মজস্তৌ তদঙ্গুষ্ঠ নিপীড়িতা মহি তার দ্বারা পৃথিবী অত্যন্ত ক্লেশ প্রাপ্ত হল ক্লেশ প্রাপ্ত হল আর তখন সমস্ত দেবতারা চিন্তিত হয়ে পড়ল বলে কি ব্যাপার আমরা ধুবে যখন নিঃশ্বাসকে রোধ করে দিলেন ধ্রুব যখন প্রাণ এবং প্রাণোদ্ধার নিরোধপূর্বক বিশ্বাত্মা বিষ্ণুকে অভিধ্যান করতে লাগলেন তখন লোকপাল সহিত যাবতীয় লোক নিঃশ্বাস রোধ হতে থাকল ধ্রুব মহারাজ ভগবানকে হৃদয়তে অবরুদ্ধ করে ফেলেছেন ভজনের দ্বারা তার সঙ্গে নিঃশ্বাসকে শ্বাস রোধ করে ফেলেছেন এক মনে ভগবানকে ধ্যান করে যাচ্ছেন নিরবচ্ছিন্ন ধ্যান যেখানে ভগবানের কোনো বিচ্ছেদ নেই সেই সময় সমস্ত দেবতাগণ সবাদ তাদের শ্বাসরোধ হতে আরম্ভ করলো আমাদের এত কষ্ট হচ্ছে কেন কি হলো আমাদের শ্বাস আটকে যাচ্ছে কেন হে ভগবান শরণাগত রক্ষক আমরা আপনার স্মরণ গ্রহণ করলাম রক্ষা করুন ভগবান বললেন কোনো চিন্তা নেই তোমরা যাও এক বালক যে বালক তোমাদের যে বালক থেকে তোমাদের এই শ্বাসরোধ হয়েছে সে সংযুক্ত চিত্তে আমাকে ধ্যান করছে আমাকে হৃদয়তে বেঁধে ফেলেছে আর তারপর শ্বাসরোধ করেছে তাই জন্য বিশ্বাত্মা আমি তাই জন্য তোমাদের কষ্ট হচ্ছে তাকে দুস্থ এই যে দুষ্কর তপস্যা সেই দুরূহ তপস্যা থেকে আমি তাকে নিবৃত করছি তোমরা যাও শিগগিরই আমি তাকে দুস্থ দুরূহ তপস্যা থেকে আমি নিবৃত করছি তোমরা ভীত হয়েও না সথামে গমন করো ভগবান বললেন মা ভৈষ্ট বালম তপসো দুরত্তয়ান নিবৃত্ত ঈশে প্রতিয়াত সধামা यतो ही ब प्राण निरोध आसिद औत्तान पादि औत्तान पादिर मई সঙ্গতাত্মা আমার সঙ্গে একত্রা প্রাপ্ত হয়েছে আমাকে হৃদয়তে ধরে ফেলেছে আর শ্বাসরোধ করেছে নিরতপুর ভজনে নিরত যাও ভয় পেও না যাও নিজের ধামে চলে যাও আমি ব্যবস্থা করছি আশ্চর্য ব্যাপারে আমাদের যত পুরাণ আদি আলোচনা করবেন তাতে দেখা যায় ভগবান ভক্তকে দর্শন দিতে আসেন সব জায়গায় লেখা আছে ভগবান ভক্তকে দর্শন দিতে আসেন সন্তুষ্ট হয়ে কিন্তু দিছিল ধ্রুব মহারাজের ক্ষেত্রে ঠিক বিপরীত ধ্রুব মহারাজের কাছে এই কথা বলা নেই ভগবান ধ্রুব মহারাজকে দর্শন দিতে এসছেন বরং ঠিক উল্টো ভগবান বলছেন আমার ভক্ত কেমন আমি দেখতে যাব ভগবান দর্শন দিতে এসছেন এই কথা বলেন বলছে আমার ভক্তকে আমি দেখতে যাব এই কথাটা একমাত্র ধ্রুব মহারাজের জন্যই প্রযোজ্য হয়েছে এখানে ভগবান নানান রকম ভজন করেছেন সে এক এক দিনে খাওয়া বন্ধ করে প্রথমে জল পান করে প্রথমে তিনি পাতা পড়ে গেলে বদ্রি ফল সাত দিন অন্তর অন্তর তারপরে একুশ দিন অন্তর এইভাবে বিভিন্ন রকমভাবে বলছেন বলছেন প্রতি তৃতীয় দিবসে মাত্র একটা কপিত্ব ফল ও বদ্রি ফল ভজন করে কোনো প্রকারে সরজাতা নিবেদন করে ষষ্ঠ দিনে প্রতি ষষ্ঠ দিনে তারপর প্রথম মাস চলে গেল প্রতি ষষ্ঠ দিনে বৃক্ষ থেকে স্বয়ং পতিত যে শুকনো পাতা সেগুলো চিবিয়ে খেয়ে জীবনযাপন করতেন এইভাবে দ্বিতীয় মাস যাপন করলেন তৃতীয় মাসে প্রতি নবম দিনে মাত্র জল মাত্র পান করতেন একটু জল সমাধি যোগে উত্তম ভগবানের সাধনায় নিযুক্ত হলেন সাধনায় নিযুক্ত হলেন চতুর্থ মাসেতে তিনি শ্বাসজয় করে প্রতি দ্বাদশ দিনে বায়ু ভক্ষণ করতেন বায়ু ভক্ষণ করে ব্যাস এক নাগারে ভজন করে যাচ্ছেন পঞ্চম মাসে জিত জিত প্রাণ হয়ে গেলেন প্রাণকে জয় করে নিলেন এবং নিপনন্দন এক পদে স্থানু একবারে পাথরের মতো এক জায়গায় নিশ্চলভাবে ধন্যময় হয়ে সেই পরব্রহ্মে ধ্যান করতে লাগলেন শব্দাদি ভূতের ও চক্ষু আদির ইন্দ্রিয়ের বিশ্রাম স্থান মনকে সর্বপ্রকারে বিষয় থেকে হৃদয়ে হৃদয়ের মধ্যে আকর্ষণ করে কেবল মন আর হৃদয়কে এক করে দিলেন বোঝা গেল না কথাটা যেটা রাধারানী বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে যখন যখন যজ্ঞক্ষেত্র থেকে ছিলেন সেখানে কোথায় কোথায় সূর্যপরাগ উপলক্ষে কুরুক্ষেত্রে সেখানে রাধারানীর সঙ্গে যখন দেখা হয়েছিল তখন কৃষ্ণকে বলছেন আনের হৃদয় মন মোর মন বৃন্দাবন মনে মনে এক করি মানে তাহা তোমার চরণোদ্দয় যদি যদি করাহ উদয় তবে মোর পূর্ণ কৃপা তবে তোমার পূর্ণ কৃপা মানি অনন্য লোকের মন আর হৃদয় আলাদা হৃদয়তে এক জিনিস আছে মন আলাদা রাধারানী বলছেন আমার মনেতে আর বৃন্দাবনেতে পার্থক্য নেই যেটাই মন সেটাই বৃন্দাবন সমস্ত মন জুড়ে বৃন্দাবন আসন পেতে বসে রয়েছে আর সেখানে অধিষ্ঠিত আছে একমাত্র স্বামী তুমি আর কোনো দ্বিতীয় আমার চিন্তা নাই আনের হৃদয় মন মোর মন বৃন্দাবন মনে বনে এক করি মানি তাহা তোমার চরণোদয় যদি করা উদয় তবে তোমার পূর্ণ কৃপা মানি তবে তোমার পূর্ণ কৃপা হয়েছে বলে আমি মানি এখানে আমরা দেখলাম ধ্রুব মহারাজ মনকে হৃদয়কে এক করে দিয়ে ব্যাস শ্বাস জয় করে নিপীড়িত হয়ে পৃথিবী পৃথিবী একেবারে টলমল করছে যাবতীয় লোক শ্বাস রোধ হয়ে যাচ্ছে আমরা দেখলাম তারপর ষষ্ঠ মাসে চেয়েই ভগবানকে জয় করে ফেললেন পঞ্চম মাসেতে হৃদয়তে জয় করলেন ষষ্ঠ মাসেতে ভগবান দেখা দিলেন তাহলে ছ মাসের মধ্যে ভগবানকে লাভ করেছেন একটা বাচ্চা ছেলে ছ মাসের মধ্যে ভগবানকে লাভ করলেন ভগবান তার কাছে আসতে বাধ্য হলেন ভগবান যখন তার কাছে এলেন এখানে লেখা রয়েছে অদ্ভুত কথা যেটা আমি প্রথমেই বর্ণনা করলাম ধ্রুব মহারাজের ক্ষেত্রে একমাত্র লেখা রয়েছে যে त एवं उत्सन्न भया उत्क, उत्क्रमे कृतावमाना प्रजुजुस्त्रिविष्टपम सहस्र शीर्षापि ततो गरुड़ात्मता मधुरवनम ভৃত্যদিদৃক্ষয়াগত হো এইভাবে ইন্দিয়াদি সব লোকপালগণ নিজের নিজের জায়গায় চলে গেলেন আর সহস্র শীর্ষাপি ভগবান অনন্তদেব অর্থাৎ ভগবান সহস্রের সাপি তত সেই মুহূর্তে গরুরাত্মতা মধুরবণম মধুরবণম ভৃত্ত দিদ্দিক্ষয়াগত সেই মুহূর্তে ভগবান কি করলেন গরুরকে সঙ্গে নিয়ে চলো শিগগিরি কোথায় গেলেন বলছেন ভিত্ত দিদ্দিক্ষা তার ভিত্তকে অর্থাৎ আমার যে সেবক ধ্রুব তাকে দেখতে গেলেন দর্শন দিতে গেলেন এ কথা বলা নেই এরা বলছে তত গরুরাত্মতা মধর্বণম ভিত্ত দিদ্দিক্ষায়াগত হ ভিত্তকে দেখাব যেন আমার ভক্তরা কেমন হয় এই যে ছোটো ভক্ত আহা কেমন একে দেখতে যায় ভগবান চলে এলেন এ দেখছেন আমি সামনে দাঁড়িয়ে রয়েছি অত চোখ খুলছে না চুপচাপ রয়েছি কারণ চোখের ভেতরে তো হৃদয় ভগবানকে দেখছেন আর চোখ খোলার কোনো প্রশ্ন নেই ভগবান চিন্তা করলেন যতক্ষণ আমি ভেতরে ও দর্শন পাবে ততক্ষণ আর চোখ খুলবে না আর জানতেও পারবে না আমি এসে গেছি সামনে তখন কি করলেন ভগবান চালাকি করলেন একটু ভেতর থেকে দর্শন বন্ধ করে দিলেন যেই ভেতরে দর্শন করে এতক্ষণ দর্শন যে কি হলো দর্শন হচ্ছে না কেন তাকিয়ে দেখলেন যাকে ভেতরে সে সামনে দাঁড়িয়ে রয়েছে ভগবান হাসছেন ভগবান হাসছেন তিরোহিতম সহসৈব পলক্ষ বহিঃ স্থিতম তদবস্থম দদর্শ সামনে দেখলেন ভগবান জানে আনন্দে আপ্লুত হয়ে কাঁপতে থাকলেন কি বলবেন প্রণাম করবেন কি বলবেন বাচ্চা একটা বালক তার কোনো ভাষাও নেই একটা বালক তার ভাষাও তো নেই কি বলবে ভগবানকে সে তো একবারে মনে হচ্ছে যেন মানে ভগবানকে চোখের দ্বারা আলিঙ্গন করে ভেতরে প্রবেশ করে নিতে চাইছেন যেমন ভালো বস্তু পেরে লোকে জীব দিয়ে চাটতে চায় এম করে যে চোখের দ্বারা মনে হচ্ছে ভগবানকে চেটে চেটে ভগবানের রূপটা দেখছেন আহা এরম রূপই কি হয় জগতের লোক যদি সেই রূপ দেখতে পারত তাহলে আর এই এই জগতের রূপের জন্য ব্যস্ত হতো না হতো কি অপ্রাকৃত ভগবানের এইসব বিলাস যদি অন্তত মন্ত্রজপ করতে করতে হৃদয় তো একটু অনুভব করতো তাহলে বাইরের এই রূপ দর্শনের জন্য তারা কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা পারে না আর পারে না বলেই সব জলাঞ্জলি দেয় ভগবান দেখলেন এ কিছু বলতে চাইছে দৃগভ্যাম প্রপশন প্রপিবন ইভার ইভার্কো হ্যাঁ, চুম্বন নিবাস সেন ভুজই রেবাশ্লিষণ চোখের দ্বারা যেন পান করছে জিহার দ্বারা হ্যাঁ কিছু বলতে চাইছে এ বাক্য কিছু এইভাবে তখন ভগবান কি করলেন কৃতাঞ্জলিন বলছেন তখন সতন সত্বম বিবক্ষন্তম অতদ্বিদম হরির জ্ঞাত্যাস্য সর্বস্ব চ হৃদয় অবস্থিত কৃতাঞ্জলিম ব্রহ্মময়েন কুম্ভুনা পস্পর্শ বালম কৃপয়া কোপলে ভগবান দেখলেন কিছু বলতে চাইছে কিছু বলতে পারছে না তখন সঙ্গে সঙ্গে কী করলেন সেই নিজের যে হাতের যে শঙ্খ সেটাকে তার কোপলে দিয়ে স্পর্শ করলেন সঙ্গে সঙ্গে এবার অনর্গল বন্যার মতো সাহেব স্তুতি বেরোতে থাকলো স্তুতি বেরোতে ভগবানের অনর্গল স্তুতি যেটা হয়েছিল সেটা সার্বভৌম ভট্টাচার্যের মহাপ্রভু যখন দর্শন দিলেন কৃপা করলেন ওটাও সার্বভৌম সার্বভৌম এই রূপ দর্শন করে সহ্য করতে পারলেন মূর্ছা গেলেন নিজে হস্তস্পর্শ করে বললেন সর্বভৌম ওঠো কি হলো হস্তস্পর্শে জেগে উঠলেন জেগে উঠে সঙ্গে সঙ্গে স্তোত্র বলতে আরম্ভ করে শত শ্লোক ঝঞ্ঝা বাতের মতো ঝড় বইছে মহাপ বলেছিলেন সর্বভৌমকে শত শ্লোক করি তুমি যে কইলে স্তবন যেজন করিবে ইয়া স্তবন পাঠন সেজন আমাকে অবশ্যই লাভ করবে তুমি এই যে ঝঞ্ঝাবাতের মতো শতশ্লোক করে আমাকে স্তব করলে বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেকম পুরুষ পুরানো শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুদীর্যস্তমহম প্রপদে সমানে অনর্গ স্তব করছেন আমাদের এই ধুব মহারাজ আজ তার গল এই গণ্ডদেশে শঙ্খ কম্ম দিব্য সঙ্গ স্পর্শ করাতে তিনি স্তব করছেন যো অন্ত প্রবিশ্য মম বাচ মেমাম প্রসুপ্তাম সঞ্জীবয়তি অখিল শক্তিধর সধামনা অন্যাংশ হস্তচরণ শবনত্বাগাদীন প্রাণান নম ভগবতে পুরুষায় তোভ্যাম কি বলছেন যো অন্ত प्रविश्य मम वाचमीमं प्रसुप्तं सञ्जीवयति अखिलशक्तिधरः स धाम्ना अन्यांश्च हस्तचरणसवनत्वागादीन प्राणान् नम ভগবতে পুরুষায়তোভ্যাম যিনি আমার হৃদয়তে প্রবিষ্ট হয়ে পড়লেন হঠাৎ আর প্রবিষ্ট হয়ে আমার যে বাক্য বলার ক্ষমতা নেই মমা মমবাচ মীমম প্রবিশ্ব যে অন্তঃ প্রবিশ্ব মম বাচ মিমম আমার যে কথা বলবার ক্ষমতাটাকে প্রকাশ করে দিলেন বাচ মিমম হুম প্রসুপ্তাম যেটা একবার চাপা ছিল আমার বাক্য বলার ক্ষমতা না আমি কথাই জানি না বাচ্চা ছেলে কিছু আমি শিখিনি কিভাবে কোথায় কথা বলতে হয় সঞ্জীবয়তি অখিল শক্তি সরহ সঞ্জীবয়তি অখিল শক্তি শক্তিধর সহমনা যিনি তো সমস্ত শক্তির আধার স্বরূপ ধাম মানে হচ্ছে তেজ ধাম মানে হচ্ছে আধার সোর্স এইগুলো মানে যার কৃপাতে যার শক্তি বলে প্রসুপ্ত বাঘ শক্তিকে কর চরণ ত্বক সমস্ত ইন্দ্রিয়গণকে সঞ্জীবিত করেছেন যিনি হৃদয়ত প্রবিষ্ট হয়ে আপনি সেই পরম পুরুষ ভগবান অতএব আপনার চরণে অতএব আপনাকে আমি নমস্কার করি এইভাবে ধুমহায় অনর্গল স্তপ করে যাচ্ছেন অনর্গল স্তপ করছেন আমি কয়েক শ্লোকের আলোচনা করে খুব অগ্রসর অনেক জিনিস বাকি আমাদের ভাগবতী মহাপুরাণ অনন্ত অমৃত সাগর আমি কুলকিনারা পাই না যখন যখন যেখানে মাসকালভাবিক আলোচনা করি সেখানে কোনো কোনো অংশের বেশি আলোচনা কোনো কম হয়ে যায় আবার তার পরবর্তীকে অন্য আলোচনা সেই জন্য প্রত্যেকটা এক মাস দু মাসের আলোচনায় একটা বিশেষতা থাকে মানে এই মাসের আলোচনার সঙ্গে পরের মাসে আলোচনার অনেক পার্থক্য হয়ে যায় কেন অনেক অন্য অন্য সব বিষয় চলে আসে ভক্তি মহু প্রবহতাম তৈ মে প্রসঙ্গ ভূয়াদ অনন্ত মহতাম মমলাশয়ানাম ভক্তিম মুহু প্রবহতাম তৈ মে প্রসঙ্গ ভূয়াদনন্ত মহতাম মমলাশয়ানম যে অঞ্জসৌলবনম মুরুব্যাসনম ভবাধিম নিশে ভবদগুণকথামৃতপান মত এইভাবে ভগবানকে অনর্গল ভজন করছি হে অনন্তদেব যে সকল নির্মল চিত্ত সাধুপুরুষগণ আপনার প্রতি সতত ভক্তি করে থাকেন ভক্তিং মুহু প্রবহতাম তৈ মে প্রসঙ্গ ভূয়াদ অনন্ত মহতাম অমলাশয়ানাম নির্মল চিত্ত পুরুষগণ আপনার সতত ভক্তি করে সেই সকল মহাপুরুষের সহিত যেন আমার রূপে সঙ্গ হয় তাই তো হয়েছে নারদজি মহারাজ সতত কীর্তন করে তার সঙ্গে সঙ্গ হয়েছে আমি তাদের সঙ্গ লাভে আপনার গুণকথামৃত সর্বদাই পান করতে পানে মত্ত হয়ে এই দুঃখময় দুস্থ সংসার সাগরকে আমি পার হয়ে যাব অপূর্ব এইসব কথা ধ্রুব মহারাজ কীর্তন করতে থাকলেন কীর্তন করার পর সবে কি হলো ভগবান তাকে আশীর্বাদ করে বললেন ধ্রুব তুমি আমাকে স্মরণ করেছিলে আমাকে অত্যন্ত কঠোরভাবে তুমি ভজন করেছো কঠোর মানে যেন এটা ভাবে না শুকনো অনেকে কঠোর মানে আবার উল্টোপাল্টা ব্যাখ্যা করে ভক্তি সঙ্গে কেন নারদজি যেখানে তার আচার্য সেখানে কঠোর মানে শুষ্ক বৈরাগ্য নয় এই কথাটা বলে দিলাম এ অনেক কথা আছে কঠোর মানে দৃঢ়তার সঙ্গে করেছো এইটাও কঠোরতার মানে শুষ্ক ভজনের দ্বারা বৈরাগ্যের দ্বারা কখনো ভগবানকে লাভ করা যায় না বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ বৈরাগ্য কখন বিদ্যা হয় আর বৈরাগ্য কখন অবিদ্যা হয় এই কথাটা যদি না বোঝায় মাথায় যদি না ঢোকে সব বৃথা বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেকম পুরুষ পুরাণ ঠিক আছে কিন্তু বৈরাগ্যটা কখন বিদ্যা হয় আর কখন অবিদ্যা হয় বলে বৈরাগ্যটা যখন এরকম পরমাংশ গুরুদেব তার আনুগত্যে ভগবানের সরস রূপগুণ পরবস্তুকে দর্শন করে স্বাভাবিকভাবে যখন জড়বস্তুর পথে আকর্ষণ চলে যায় সেটাকে বলে বৈরাগ্যটা বিদ্যা কিন্তু বৈরাগ্য কখন অবিদ্যা হয় যখন আমি জোর জবস্তি চলে যাই হিমালয় ঠান্ডা জলতে নেমে ভয় উগ্র তপস্যা করি এরকমভাবে আমি জগতের কাছে বিরাট একটা বৈরাগী হয় কিসের বৈরাগ্য তোমার আছে কোনো সাধক বাস্তবিক ভক্ত ভক্ত সাধক আর যারা সিদ্ধি লাভ করেছেন তাদের কথা ছেড়েই দিলাম বাস্তবিক যারা ভক্তি করেন তারা কখনোই অভিমান করেন না আমি অনেক কিছু ত্যাগ করেছি তাদের অভিমান নেই তারা বরঞ্চ লজ্জার সঙ্গে বলে আমি কি ত্যাগ করতে পেরেছি আমি তো কিছু ত্যাগ করতে পারিনি ত্যাগের আমার আছেটা কি বরঞ্চ যা আমার সম্মুখে আসবে ভগবানে অর্পণ করে দেবো এটা ঠিক আমি ত্যাগ করেছি কি ত্যাগ করেছি আমি ত্যাগ করলে আমি যে কাপড় চোপড় ত্যাগ করলে ভগবানের কি সুবিধে হলো আমি খাওয়া দাওয়া বন্ধ করে দে ভগবানের কি সুবিধেটা হয়ে গেল ভগবানের কি সুবিধে করলে তুমি ভগবান তো কথা বলবে তুমি কাপড় চোপড় ছেড়ে দিলে অলঙ্গ হয়ে থাকো আর তাতে ভগবানের কি সুবিধে হলো তুমি ব্যাগরের বাঘের ছাল পড়লে ভগবানের কি সুবিধে হলো তুমি একবার আহার করলে কি সুবিধে হলো ভগবান কোনো লাভ হলো না ওই জন্যই চৈতন্য চরিতামিতে চৈতন্য দর্শনের আলোকে ভাগবত চিন্তা যখন বাঘের ছাল পড়েছিলেন কে কে পড়েছিলেন বলে যায় কিছু চৈতন্য চরিতামিতে আছে ব্রহ্মানন্দ সরস্বতী মহাপ্রভু তাকে শিক্ষা দিয়েছিলেন সব কথা কেউ বিচার করে না খেলো গেলো ঘুরলো হয়ে গেল এটা শুনলাম একটু খান বিচার শক্তি নাই ওকে মহাপ্রভু দেখিয়েছিলেন সামনে দাঁড়িয়ে রয়েছে ব্রহ্মানন্দ যখন ব্রহ্মানন্দ ভারতী এসে গেছেন তখন ভক্ত খবর দিচ্ছে গোবিন্দ এই সব ব্রহ্মানন্দ ভারতী এসছেন তাকে নিয়ে আসবো আপনার কাছে সে আসতে চাইছে না না সে গুরুবর্গ আমি তার কাছে যাব কিরকম শিক্ষা সাক্ষাৎ ভগবান সে বলছে সে আমার গুরুবর্গ আমি তার কাছে যাব দর্শন করতে দর্শন করতে গেলে দর্শন করতে গিয়ে সেখানে বলছেন কোথায় ব্রহ্মানন্দ সরস্বতী বলছি তো সামনে দাঁড়িয়ে এই তোমার সামনে দাঁড়িয়ে সে দেখছেন বাঘের ছাল পড়ে রয়েছে থাক অপরকে অপর বলো কোনো তোমার কাণ্ডজ্ঞান নেই ইনি কেন ব্রহ্মানন্দ ভারতী হবেন ইনি কেন বাঘের ছাল পড়বেন ব্রহ্মানন্দ ভারতী বাঘের ছাল পরে মানে উল্টে তাকেই শিক্ষা দিয়ে দিচ্ছেন তখন সে বুঝতে পারলো যে বাঘের ছাল পড়েছি আমি বৈরাগ্য দেখাচ্ছি এটা তো দরকার নেই বরঞ্চ পুণ্ডরিক বিদ্যানিধি এরকম বিষয় সেজে রয়েছে বাইরে কিন্তু ভেতরে অনন্য ভক্তি সেটা প্রমাণিত হয়ে গেছিল যখন গদাধর পণ্ডিত দেখেছিলেন দেখে মুকুন্দকে বলল মুকুন্দকে মুকুন্দ নিয়ে গেছেন চলো তোমাকে এমন একজন ভক্ত দর্শন করাব গিয়ে ওখানে যা দেখলো দেখে বলল তো এসে খারাপ কাজ করলাম কানে শুনে তো একটু ভক্তি ছিল যাই এখানে এসে দেখছি এইসব কি তো এবারে গিলে করা পাঞ্জাবি ধপধপ করছে চাঁদোয়া গায়ে ভুড়ভুর গন্ধ ফুলের দানি পানের পিগ এ কী দেখছি ভক্তি সংকোচ হলো মুকুন্দ বুঝতে পারলো এর ভক্তি হচ্ছে না একে দেখে বুঝতে পারেনি যে এত কত বড় ভক্ত সঙ্গে সঙ্গে কি করলেন একটা শ্লোক উচ্চারণ করলেন বরহা পিরাম বর বাপু এই শ্লোক বললেন বলার সঙ্গে সঙ্গে পুণ্ডরিক বিধান দিয়ে কৃষ্ণ রে বাপ রে করে কাপড় চোপড় ছিঁড়ে বুকটাকে চিঁড়ছেন সব কোথায় চলে গেল কাপড় চোপড় সব ছিঁড়ে সেখানে টিকাকাররা বলেছেন ভক্তকে বাইরে চেনা যায় না জনক মহারাজকে চেনা যাবে গাটি পরে রামবাই রাজদরবারে বসে রয়েছেন ধুবু মহারাজ প্রহ্লাদ মহারাজ চেনা যাবে না বাইরে কার ভক্তি আছে কার নেই ওগুলো বাইরে বোঝা যায় না